حديث نمبر دوي عن ابي مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرا بالايتين من اخر سوره البقره في ليله كفتاه সুরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করার মর্যাদা আবু মসউদ রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাত্রিকালে সুরা বাকারার শেষের দুইটি আয়াত পাঠ করবে সে ব্যক্তির সমস্ত প্রকার অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুইটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে শহেহ বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নয় এবং শহেহ মুসলিম হাদিস নম্বর দুশো ছাপান্ন হাইফেন বন্ধনের মধ্যে আটশো আট তবে হাদিসের শব্দগুলি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় আবু মসউদ রকবা বিন আমর আল আনসারি রদিয়াল্লাহ আনহু একজন অন্যতম বিশিষ্ট সাহাবি তিনি আকাবার দ্বিতীয় বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই দ্বিতীয় বায়াত অংশগ্রহণকারীগণের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে কম বয়সের সাহাবি এবং সর্বপ্রথমে তিনি ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাথে তিনি আরও সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন পরবর্তী সময়ে তিনি কোফা শহরে চলে যান এবং সেখানে একটি বাড়ি নির্মাণ করেন তাই আমিরুল মোমেনিন আলী রদিয়াল্লাহ তালা আনহু যখন সিফিন অভিমুখে যাত্রা করেছিলেন এবং সিফিন যুদ্ধ সংঘটিত হয়েছিল তখন তিনি তাকে কুফা শহরে আমির নিযুক্ত করেছিলেন হাদিস গ্রন্থে তার বর্ণিত হাদিসের সংখ্যা হল একশো দুটি তিনি মদিনাতে একচল্লিশ হিজড়িতে মৃত্যুবরণ করেন রদিয়াল্লাহ আনহ এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় এক সুরা বাকারার শেষের দুইটি আয়াত প্রত্যেক রাতে পাঠ করার বিষয়টি হল সুখময়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 সমস্ত সৎকর্ম সম্পাদন করেছে সে সমস্ত সৎকর্ম তার কল্যাণের জন্যই নির্ধারিত রয়েছে এবং যে সমস্ত অপকর্ম সম্পাদন করেছে সে সমস্ত অপকর্ম তার অমঙ্গলের জন্যই নির্ধারিত রয়েছে তারা আরও বলে হে আমাদের প্রতিপালক আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে উভয় বিষয়ের শাস্তি না দিয়ে ক্ষমা প্রদান করুন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের উপর এমন বোঝার ভার অর্পণ করবেন না যেমন বোঝার ভার অর্পণ করেছিলেন আমাদের পূর্ববর্তীগণের উপর হে আমাদের প্রতিপালক আপনি আমাদের উপর এমন গুরুভার অর্পণ করবেন না যে গুরুভার বহন করার শক্তি আমাদের নেই এবং আমাদের পাপ মোচন করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের প্রতি কৃপা করুন আপনি আমাদের সহায়ক অতএব আপনি অমুসলিম সম্প্রদায়ের মোকাবিলায় আমাদেরকে সাহায্য করুন